Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh.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 إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ ফতরুল্লাহ আলমের সমস্ত প্রশংসা আল্লাহ কোরআন করিম নাজিল করেছেন এবং আমাদেরকে তার মাধ্যমে হৃদায়ত দান করেছেন সালাত এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যার উপর কোরআন করিম নাজিল হয়েছে যার কাছে জিব্রাইল আলী সালাম দীর্ঘ তেইশ বছরে এই কোরআন করিম নিয়ে এসেছেন এবং তিনি মানব জাতি পর্যন্ত কোরআন করিম সুন্দর করে পৌঁছে দিয়েছেন যাতে করে কোনো মানুষের জন্য আল্লাহের সামনে কেমতের দিনে ওজোর অজুহাত না থাকি যে আল্লাহ আমরা জানতাম বর্তমান যুগে বিশেষ করে যান্ত্রিক সভ্যতার যুগে প্রত্যেক মানুষের কাছে মুসলিম অমুসলিম গ্রামে বাস করে শহরে বাস করে যেখানে থাক না কেন আল্লাহের দিন কোরআন করিম আল্লাহ পাকের সত্য দিন দিন ইসলাম দিন ইসলামের বিধি বিধান আল্লাহ সম্পর্কে তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে আল্লাহ পাকের কিতাব কোরআন করিম সম্পর্কে তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে আল্লাহ পাখের শেষ রাষ্ট্র মোহাম্মদ সাল্লাহ যার বিধান কেমন পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক খরচ করেছেন তা মানুষের কাছে পৌঁছে গেছে সুতরাং মানব জাতির কাছে কোনো ওজোর নেই কোরআন ছাড়া অন্য কোনো মানব রচিত বিধান দিয়ে অন্য কোনো প্রান্ত বিধান দিয়ে অন্য কোনো রহিতকৃত ধর্ম মেনে নাজার চাইলে মুক্তি চাইবে এই ক্ষেত্রে তাদের কাছে কোনো ওজোর থাকে না বিশেষ করে যারা জন্মসূত্রে মুসলিম তাদের কাছে আল্লাহ দিন পৌঁছে আছে সুতরাং এই আমানতের জ্ঞান করলে আল্লাহের পাকের সামনে জবাব দিয়ে আজকে তো শিল্প বস্তুরা সুমায় শব্দটি উল্লেখ করা হয়েছে জমার মানে কি বলতে পারেন দল জমার মানে হচ্ছে মানুষের দল জুমরাতুল মানে একটি দল আর জমার মানে আর দলগুলি আল্লাহ রবুল আলম জান্নাতি দলের কথা আর জাহান্নামের দলের কথা এই সুরার শেষ দিকে দুটি আয়াতে উল্লেখ করেছে ওসিকাল্লাদিনা তাকাউ রব্বাহুম ইলা জান্নাতে জুমারা আর ওসিকাল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে আর ওসিকাল্লাদিনা তাকাউ আর যারা আল্লাহ ভীরু বলা হয় মুসলিমদের বুঝা গেল শুধু জন্মগত মুসলিম হয়ে কাজ হবে বলা হয় যে মমিনদেরকে যারা করেছে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে জোমারা দলে দলে সুরায় জোমার সুরায় জোমারের প্রথমে আল্লাহ আলমী তার তৌহিদ অর্থাৎ একত্রের কথা উল্লেখ করেছেন আল্লাহ এত এত সুতরাং আল্লাহ রবুল আলমিনীর জন্য সমস্ত সমস্ত আপনার আনুগত্য আপনার দিন আল্লাহর জন্য নিখুঁত নির্বিচার আর এর বিপরীত হচ্ছে শিল্প বহুত্ব শিল্প মুক্ত দিতে হবে শিল্পের জন্য যেসব রাস্তা রয়েছে মাধ্যমের রাস্তা ভায়ের রাস্তা বসিলা রাস্তা এটা হচ্ছে শিল্পী রাস্তা এই রাস্তা থেকে আল্লাহ সতর্ক করেছেন আর তারপরে বিভিন্ন বিষয় আল্লাহ পাকের কুদরতের কথা আল্লাহ পরিসাদ ভ্রমণের কথা আরো অন্যান্য বিষয়গুলি সুরাই উল্লেখিত করেছে আমরা সরাসরি আমরা শেষ করি মহান আল্লাহ প্রথমে কোরআন করিম যে আল্লাহ পাককে নাজেল ঠিক এই বিষয়টি দিয়ে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুম মিনাল্লাহ তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম এই কিতাব হাজা তনজিল কিতাব এই কিতাব বা ইহা নাজিল কিছু কিতাব হাজা তনজিল কিতাব না এই কিতাবুল মুনাজ্জাল এই কিতাব হচ্ছে বা ইহা হচ্ছে আল্লাহ পাকের নাজিল কিছু কিতাব তনজিল মানে হচ্ছে ধীরে ধীরে অবতীর্ণ হওয়া আর এনজাল মানে হচ্ছে একবারে দান করা কোরআন কেরিমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ পাক দুটি শব্দ উল্লেখ করেছে কোন কোন জায়গায় নাজ্জালনা উল্লেখ করেছেন বাবে তাফিল থেকে বা উল্লেখ করেছেন যেমন এখানে আল্লাহ তানজিল বলেছেন মানে ধীরে ধীরে নাজিল করা একবারে নাই বারবারে অল্প অল্প কোরআন করিম একবারে নাজিল না বহুবারে নাজিল হয়েছে না তেইশ বছরের জীবনে হ্যাঁ, কিছু আয়াত কিছু এইভাবে নাজিলের সম্পন্ন হয়েছে কোরআনের নাজিল হওয়া তাহলে এই দিক থেকে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যে তাও মোনাজাল তানজিল ধীরে ধীরে তেইশ বছরের জীবন দর্শন নব্বতের জিন্দিগিতে চল্লিশ বছর পঁয়ত্রিশ শুরু করে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের দাম পেয়েছে আমি মানে একবারে নামিয়ে একবারে অবতীর্ণ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত চিন্তা ফসল অনেক ধর্ম আছে মানুষের হচ্ছে সে ধর্ম গুরু নানকের ধর্ম সেই ধর্ম মানুষের চিন্তা চিন্তা করলো যে মানুষের সংশোধন এরকম ভাবে হওয়া উচিত এইরকম বৌদ্ধদেবের ধর্ম এরকম বহু ধর্ম রয়েছে কিন্তু মানুষের চিন্তা ফসল যে কিভাবে সংশোধন হয় তার অন্তরে ছিল যে মানুষ সংশোধন করবে কিন্তু আল্লাহ প্রদত্ত নয় আল্লাহর পক্ষ থেকে দিক আর বিধান হচ্ছে আদেশ নিষেধ হচ্ছে মহান শুনে রাখো যে একমাত্র আল্লাহ হচ্ছে সৃষ্টি সৃষ্টিকর্তা কে আল্লাহ ওয়াল আমর এবং আদেশ নিষেধের মালিক একমাত্র আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা কিছু আদেশ করেছেন বা তা আল্লাহ পাকের আদেশ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বজয়ী মহাপরাক্রান্ত যিনি মহা বিজ্ঞানী প্রোগ্রাম প্রোগ্রামাই যার আদেশ নিষেধে কেউ বাধা সৃষ্টি করতে পারে না কারণ তিনি দুনিয়ার আদেশ অনেক বাধা সৃষ্টি করার দুনিয়াতে কোন মানুষ কোন ব্যক্তিত্ব যদি আদেশ নিষেধ করে তো অনেক সময় যুক্তিসঙ্গত হয়ে যায় অনেক সময় ফলপ্রসূ হয় তাদের লাভ নাই কিন্তু সে বা সে হয়তো করে করেছে কিন্তু তাতে খুব ক্ষতির দিক রয়েছে বেশি ক্ষতির লালুদিক লালুদিক কম আছে আল্লাহ পাকের আদেশ নিষেধে একমত রয়েছে প্রজ্ঞাময় তিনি সুতরাং আল্লাহ পাক যা কিছুই নাজিল করেছেন তার বিনা তা বিজ্ঞান সম্পন্ন তা যুক্তি সম্পন্ন তাতে ইহকাল পরকালের কল্যাণ হচ্ছে তাতে কোন রকমের ঘাটতি নেই তাতে কোন রকমের ত্রুটি নেই এ হচ্ছে আল্লাহ পাকের গুণ আজিজ আর হাকিমের অর্থ আনুগত্যকে নিখুঁত এবং ইন্তেজাল করে খালিস আল্লাহ পাকের আনুগত্যে আল্লাহ পাকের দাসত্বে আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ পাকের এবাদত বন্দীতে যাতে করে কোন রকমের ভেজালের সংমিশ্রণ না থাকে সিরিপ না থাকে আল্লাহ কথা মানি মানুষের কথা মানি মানুষের কথা স্বাধীনভাবে মানি না মানুষের কথা মানলে আল্লাহ পাকের কথা আওতা থাকে রাসুল্লাহ ইসলাম যেহেতু আল্লাহ পাকের কথাই বলেছেন এবং আল্লাহ পাকের কথার বাইরে তিনি বলেননি সেই জন্য যে ব্যক্তি রসুলের আনন্দ করলো সে আল্লাহ পাকে রসুলা আল্লাহ তারপরে আল্লাহ বলছেন যে এই দিন দিনের এবাদত কি আনন্দ একমাত্র আল্লাহর জন্য নিপুণ নির্বেজান হতে হবে এটাই নবীকে আদেশ আর এটা হচ্ছে আল্লাহ পাকের পোষণ আল্লাহ মানে শুনে রাখো জেনে রাখো সতর্ক হও আল্লাহ হালাল অর্থ করা সতর্ক হব সাবধান তার মানে জেনে রাখা আমাদেরকে জানাচ্ছি লিল্লাহি দিনুল খালেস একমাত্র আল্লাহর জন্য রয়েছে নিখুঁত নির্ভেজাল আনন্দ নির্ভেজাল আনন্দ করবেন আল্লাহ আপনি বাপমার আনন্দ করবেন আল্লাহ পাকে আনন্দের আওয়াজ তার বাইরে বলে শোনেবেন না আপনি ইমামের আপনি নেতার হ্যাঁ, আপনার মালিকের আপনার কফিলের আপনার যে কোনো বড় ব্যক্তির আনুগত্য করবেন আল্লাহ পাকের আনুগত্যের আওতায় এ হচ্ছে আল্লাহ পাকের খালিস والذين اتخذوا من دونه اولياء কিন্তু এক শ্রেণীর মানুষরা আল্লাহ পাকের নিখুঁত নির্ভেজাল এবাদত বন্দীগী না করে আল্লাহ পাকের খালেস আনুগত্য না করে তার দিনকে দিনের এবাদত বন্দী বিধি বিধানকে আদেশ এসেছে আল্লাহর জন্য খালেস না করে তাতে শিল্পের সংমিশ্রণ ঘটিয়েছে তার মাধ্যমের নামে আল্লাহকে জিজ্ঞেস করেছে যে আর আসলে তো আমরা আল্লাহকে মানি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করি কেউ আমরা আল্লাহ বিশ্বাস করি কেউ আল্লাহর কথা আমরা মানি না মানি কিন্তু আমরা দেবদেবী অথবা বীরবলি আমরা মাতা এদের কাছে যাই কিছু আশা নিয়ে কারণ এদের মাধ্যমে এদের ভাই আমি আল্লাহ কাছে পাবো তারা যুক্তি পেশ করেছে মানাগত মানে এখনো তারা বলে থাকে যে কোনো শ্রেণীর পূজারীরাও বলে থাকে আর কবর মাদার পূজারীরাও বলে থাকে হ্যাঁ জেন্দাপের মোদ্দাপের পূজারীরাও বলে থাকে ভক্তরা বলে থাকে মানাগত হোম এদের তো আমরা হেফাজত করি না কি বলে এদের হেফাজত করি না এগুলো তো করি না নামাজ পড়ছে আল্লাহর জন্য রোজা রাখছে জন্য কোরবানি করছে আমার জন্য কিন্তু খাসি মানুষের ওরসে জমে হচ্ছে ওদের মাধ্যম সিঁড়ি তারা উদাহরণ করে ছাদের উপরে ডাইরেক্ট লাভ দিয়ে আপনি এখানে হ্যাঁ? পাঁচতলার উপরে এসেছেন যে বা সাততলার উপরে এখানে এসেছেন আসতে না মুসলিম আর করে থাকে তারা বলে প্রধানমন্ত্রীর কাছে চিফ মিনিস্টার কাছে পৌঁছে তার প্রাইম মিনিস্টার কাছে পৌঁছে হবে আপনি একজন সাধারণ মানুষ আপনি কি করে সরাসরি পৌঁছবেন তাহলে আপনার এলাকার এমপি কে বলতে পারেন যেসব এলাকায় এমএলএ আছে মিনিস্টার যাবেন ভারতের তাহলে এমএলএ কে ধরতে হবে অথবা আপনার এলাকার প্রধান চেয়ারম্যানকে ধরতে হবে ধরে ওপরে পৌঁছতে হবে আপনি এমনি কত পৌঁছতে পারেন তাহলে চেয়ারম্যানকে ধরে প্রধানকে ধরে দিতে হবে এই যুক্তিটা আসলে এগুলো হচ্ছে তাদের আরবি ভাষায় ওসিলা মুসলিম বিদাতি যারা শিখলেন তারা ওসিলা বলেন আর অন্যরা মাধ্যম বলেন মাধ্যম মানে ওসিলা ব্যক্তিকে জীবিত অথবা মৃত ব্যক্তিকে ওসিলা দিতে হোক যারা কোন এককালে ব্যক্তি ছিল মারা তাদের প্রতি মন্দির তৈরি করে পূজা করা হয়েছে অথবা তারা মনে গেছে তাদের কবরে পূজা করা সেখানে তারা তাদের নির্বাচন করে না এটা হচ্ছে বড় শীত এই যদি শীত না করে আপনি এটা কোন শীত আল্লাহ সতর্ক করেছে যার মাধ্যম আল্লাহর ক্ষেত্রে কোনো ব্যক্তিকে তারা জীবিত মৃত কবরলা অথবা আর মূর্তি এগুলি মাধ্যম নাই মাধ্যম আছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সিঁড়ি লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ভায়া লাগবে সে ভায়া কি ইমান হ্যাঁ? এবং আমল কত আয়াত রয়েছে কারণ হলাম জান্নাতুল ফিরদাউসের পুরস্কার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাই না ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস আল্লাহ রাব্বুল ঈমান কে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনার স্ত্রী হচ্ছে ইমান আপনার স্ত্রী হচ্ছে ইমানের প্রমাণ নেক আমল আমল সলেহাত নেক আমলগুলি এক আমল করে পার পেয়ে যাবে না কিন্তু এরা থেকে ধরে ফেলেছে জীবিত অথবা মৃতকে ধরে ফেলেছে আল্লাহ সতর্ক করেছেন এই আয়াতের সঠিক জানার পরেও মুসলিম বিশ্বে যদি কবর মাজার মেলা থাকে তাহলে তার কোরআন আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ আর তাদেরকে পৃষ্ঠপোষক অভিভাবক সাব্যস্ত করেছে তারা বলে থাকে মা না বলুন তো আমরা পূজা করি না তো আমরা করি না তবে করি কেন আল্লাহ লাভ তাতে করে এদের এই যুক্তিতে প্রতিটি যুগে শিখ আল্লাহ পর্যন্ত নিকটবর্তী করে দেবে এই শেষ করেছে নিকটবর্তী করে দেবে আমি যেতে পারছি না রাস্তায় বাধা এত দূর এত দ্রুত পৌঁছতে পারবো না শর্টকাট রাস্তা এই পৌঁছে দেবে এদের দেবীরা পৌঁছে দেবে এই নেকলোকরা পৌঁছে দেবে ওইয়া ওইয়া পৌঁছে দেবে নিকটবর্তী করে দেবে একটা যুক্তি এখানে বলা হচ্ছে অন্যদিকে বলা হচ্ছে তারা বলতে আরেকটি ভাষা হাওলায় সোফা আল্লাহ আল্লাহর কাছে আমরা কি সরাসরি কথা বলতে পারবো না কেমন কি করে রেহাই পাবো তখন আমাদের জন্য কে সুপারিশ করবে এই বলিয়া বলিয়া তো সুপারিশ করে মুসলিম মুসলিমরা এই পীর বলির অর্থ খেতে পারবো না আর তারা মুসলিম মুসলিম তারা বলে থাকে যে এই ব্যক্তি না হলে কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে তার সন্তুষ্টি হতে পারে নরক থেকে বাঁচা যেতে পারে স্বর্গ পাওয়া যেতে পারে এদের মধ্যে তো স্বর্গ পাবে আমাদের জন্য সুপারিশ করবে এইভাবে প্রথম শীত যখন শুরু হয় নূর ইসলামের পূর্বকালে আর তাদের সংশোধনের জন্য তাদেরকে দিনের দিকে নিয়ে আসার জন্য শীত থেকে উদ্ধার করার জন্য নূর আলী ইসলামকে পাঠিয়েছেন আর সাড়ে নয় বছর কত অপরাধ যে অপরাধ থেকে মানুষ সংশোধনের জন্য পঁচিশ পঞ্চাশ বছর নয় বরং সাড়ে নয়শো বছর আল্লাহ তাকে রেখেছেন নিজেদেরকে মেয়েরা ছিল তাহলে জানাকে এই অবস্থায় যদি চলে যায় আল্লাহ তারপর এরশাদ যে তবে এই বিবাদ থেকে যাবে নবীদের দাওয়াত আর হকের দাওয়াত তারা পৃথিবীতে কেমন পর্যন্ত থাকবে তৌহিদের কথা বলা পর্যন্ত থাকবে কিন্তু মীমাংসা দুনিয়াতে হবে না যে একেবারে সারা বিশ্ব আল্লাহ তহিদ প্রতিষ্ঠাকারী বেজাবে একত্রে বিশ্বাসী হয়ে যাবে থাকবে না থাকবে না পূজা থাকবে না গাছের পূজা নদীর পূজা থাকবে না এটা হবে না থাকবে এর চূড়ান্ত হবে না আল্লাহ বলছে আল্লাহ এক কোনো নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফায়সলা করে দেবেন কোন ওই সব বিষয় সম্পর্কে যেসব সম্পর্কে তারা মত ভেদে করেছিল লাভ আল্লাহ সঠিক রাস্তা দেখাও না কৌফিক দেবেন না সঠিক রাস্তা পাওয়ার আর যে মিথ্যা কথা বলবে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে ধর্ম সম্পর্কে তাদেরকে আল্লাহ কখনো রাস্তা দেখাবেন না এর দ্বারা আল্লাহ পাকে কথা বলতে চেয়েছেন যে যারা বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম লাগবে মাধ্যম ছাড়া পৌঁছা যাবে না ব্যক্তি মাধ্যম দেবী হোক অথবা কখন মাদার এরা কাদের এরা হচ্ছে মৃত্যু দুই নম্বর এইরকম অবস্থা এই আকিদা নিয়ে যদি চলে যান যে আল্লাহ কাছে পৌঁছার জন্য এই একটি পথ তাহলে আপনার কুফুরি করে আল্লাহকে তহিদ একত্রের সাথে কুফুরি করবে আল্লাহকে আল্লাহ আহাদ এটা প্রতিষ্ঠা করলো না অথচ ক্লাস মন্ত্রের মধ্যে তেলাওয়াত করে বলবো আল্লাহ তারপরে রাতের যুগে নবী কারিম মক্কা মুশ্রিকরা বা আরব মুশ্রিকরা বলতো যে আল্লাহ পাকের মেয়ে হয়েছে বলতেন আল্লাহ পাকের মেয়েটা ফেরেস্তার আল্লাহ মেয়ে আর খ্রিস্টানরা কি বলতেন আল্লাহ পুত্র আছে কে ঈসা ইসলাম ইয়াহুদিরা কি বলতো ওসেন আল্লাহ আল্লাহ এগুলি খণ্ডন করে বলছিল আল্লাহ আল্লাহ যদি চাইতেন যে তিনি সন্তান গ্রহণ করবেন আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করবেন তাহলে আল্লাহ তোমাদের উপর ছেড়ে দিতেন যে তোমরা আগে নাই করো আল্লাহকে আল্লাহকে কোথা থেকে ছেলে মেয়ে দেব নিজের খেয়াল খুশি বলে দেখবেন ফেরেস্তার আল্লাহকে হ্যাঁ ঈসা আল্লাহর পুত্র ওদের আল্লাহর পুত্র আল্লাহ যখন বলার যেখানে সর্বজয়ী পরাক্রান্ত আল্লাহ তুমি যে বাছাই করবেন তোমাদের উপর কেন এই বাছাই ছেড়ে দেবেন হ্যাঁ আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন যে নিজের জন্য সন্তান গ্রহণ করলেন তিনি নাস্তা মায়া লোক মায়া আল্লাহ সব কিছু সৃষ্টি করে সৃষ্টি করে যেটা ভালো ওটা নিজের জন্য রাখতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ হিসাব গ্রহণ করতেন আর সর্বপ্রথম ব্যক্তি আনাম আলী সাল্লামকে আল্লাহ সন্তান হিসাব গ্রহণ করতেন আল্লাহ পাবে ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো না আমি যেটা উদাহরণস্বরূপ কথা বললাম আল্লাহ বলছেন লাস্তাফা তাহলে আল্লাহ পাত্রকুল আলামিন চয়ন করতেন নিম্মায়া হলো মায়া শাহ যা কিছু তিনি সৃষ্টি করছে তার মধ্যে থেকে মায়া যা চাইতেন যাকে চাইতেন কিন্তু আল্লাহ পাক পবিত্র তার পবিত্রতা অনুসরণ করি হে বান্দা তুমি কত যে সুবহানাল্লাহ মানে সোহান আল্লাহ পাকের পবিত্রতা অনুসরণ আল্লাহ পাক ছেলে মেয়ে স্ত্রী এসব থেকে পবিত্র তার এগুলো হচ্ছে ত্রুটি আমরা জড়ি না হলে চলতে পারবো না ও বাপ হয়ে যাবে অসম্পূর্ণ জীবন অশান্তির জীবন শূন্য জীবন তাই না স্ত্রী যদি আমাদের স্বাগত করতো তাহলে অশান্তির জীবন নয় হ্যাঁ অসম্পূর্ণ জীবন বিয়ে শাদী করলেন কিন্তু ছেলে মেয়ে হলো না তাহলে অসম্পূর্ণ জীবন মরে যাবেন এই বাড়ি ঘর বন্দর কাজ অসম্পূর্ণ জীবন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অভাবী আমরা দুর্বল আমরা কমজোর সেই জন্য কিন্তু অভাব আল্লাহ এসব ত্রুটি থেকে দুর্বলতা থেকে পাক পবিত্র সুভায়না তিনি হচ্ছেন আল্লাহ যিনি আল্লাহ যিনি অপ্রতিরোধ যাকে কেউ প্রতিরোধ করতে পারে না আল্লাহ আল্লাহ নাম করছেন যে কোনো কাজ করতে গিয়ে কেউ প্রতিরোধ করার লোক যে কোনো জায়গায় কাজ করতে যান কেউ প্রতিরোধ করার লোক আছে না এটা হতে দেবে এটা হওয়া চলবে না এটা রাস্তায় বেশি চলে যাচ্ছে না এটা করতে দেবো না এই আইন করতে দেবো না হচ্ছে না হচ্ছে না এটা আল্লাহ রবুল্লাহ বুঝবে আল্লাহ সুনামি পাঠালেন মিছিল করুক না তারা মিছিল করুক আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এক ও এক আল্লাহ কথা আছে স্ত্রী আছে যার আছে তারা কিন্তু কলিকে পড়ে না দেখেন অনেক পুরুষ মারা গেছে তার স্ত্রী রানী হয়ে গেছে হয়ে গেছে বাবা গেছে মেয়ে কাজে না নেই যে ছেলে মেয়ে বাবা ক্ষমতায় তারা মনে কষ্ট নিচ্ছে কেউ স্বামীর নামে কষ্ট করে নিচ্ছে যাচ্ছে তারাও ক্ষমতা পেয়ে যাচ্ছে অথবা লোকেরাই অসুবিধা হচ্ছে যাচ্ছে না তাদের আকিদার না এমনি কিন্তু আরো অনেক কিছু কর্মকর্তারা আছেন কেন করতে তারা অনেক বড় বড় ডিগ্রি ডিগ্রি হোল্ডার করে যারা আছেন কেন যাচ্ছে না ছেলেকে সাব্যস্ত করে স্ত্রী সাব্যস্ত করে আল্লাহ তাহলে তৌহিদ না ওরাও আল্লাহ ভাগিদার হয়ে যাবে ইসান আল্লাহ ক্ষমতায় হয়ে যাবে ওজায় আল্লাহ ভাগিদার হয়ে যাবে ফেরেস্তরা আল্লাহ আর বা আল্লাহ ফকরুল আলমীর এবং যেসব রাস্তা দিয়ে সেসব থেকে পার করবে আল্লাহ আল্লাহ সৃষ্টি সৃষ্টি মানে যেমন সৃষ্টি করলে সুস্থ সুন্দর থাকবে আল্লাহ মেরামতের প্রয়োজন পক্ষান্তরে এখানে সব কিছু মেরামত কয়েক বছর যাই না বেকার এখন মেরামত বিশাল অবস্থা উল্লেখ না হয় মানে আবৃত করা ঠিক না হয় আলোহীন করে দেওয়া এটা সংসদ আছে হ্যাঁ সূর্য আলোহীন করে দেওয়া বাট সূর্য আলো ঢেকে শেষ করে দেওয়া হয় না হয় ঢেকে ঢেকে তাকে দিয়ে দিনের ওপর আবরণ করে দেন দিয়ে রাতের আবরণ তৈরি করেছেন যখন দিনের আবরণ রাতের পড়ে যায় তখন আলো আর রাতের আবরণ যখন রাতের ঢাকনা যখন দিনের পড়ে যায় তখন আমার একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করেন সূর্যকে আর চন্দ্র এসবের উপর একমাত্র নিয়ন্ত্রণ আল্লাহ সূর্য সূর্য চলে চন্দ্র চলে আবার মানে প্রত্যেকে নির্দিষ্ট সময় এর অর্থ একটা নির্ধারিত সময় আছে তখন গিয়ে সূর্য ধ্বংস চন্দ্র ধ্বংস পৃথিবী ধ্বংস কেমন হ্যাঁ, দ্বিতীয় সময় আছে দিন ছোট এতটা পরিমাণ এত বেশ পর্যন্ত তোমাকে এতক্ষণ ধরে আলো বিকার তার আলো শেষ এতক্ষণ তোমাকে অন্ধকার রাখতে হবে তারপরে অন্ধকার শেষ আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য এই সবকে চলমান রেখেছেন আল্লাহ শুনে রাখো আজিজুল সে আল্লাহ সর্বজয়ী পরাক্রান্ত আল্লাহ তিনি মহা মানে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তোমাদেরকে আদম ইসলাম তোমরা তারপরে তার থেকে তার দুটি সৃষ্টি করেছে তাকে ঠাকুর আলী ইসলাম নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের হ্যাঁ যে বাংলার ঘাট থেকে এবং তোমাদের জন্য অবতরণ করেছেন নাজল করেছেন মিনাল আমি গবাদি পশুর মধ্য থেকে চতুষ্পদ মধ্য থেকে সামানিয়াত আলবত আট জোড়া আট জোড়া পশু আল্লাহ মানে আট রকমের পশু আট মানে রকমের পশু আল্লাহ এই আট রকমের পশু কি কি নর এবং নেই আর হ্যাঁ? সৃষ্টি করেছেন অমিনাল এবেলে নেই আর ওর দুই রকম সৃষ্টি করেছেন তাহলে চার রকমের সৃষ্টি আর জোড়া জোড়া দিয়ে চাঁদ বলে আর আল্লাহ কথা এখানে সংখ্যা বলেছেন তারপরে মানুষের সৃষ্টি কথা বলেছেন এই যে আল্লাহ গবাদি পশুগুলো সৃষ্টি করেছেন এগুলিকে কেন আল্লাহ কাজ করেন আরো ঘোড়াকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ডাকাও সৃষ্টি করেছেন আরো বহু প্রাণী হরিণ সৃষ্টি করেছেন তার তাই না এই জন্যই যে যতগুলি গৃহপালিত পশু রয়েছে বা তার মধ্যে সবচেয়ে বেশি উপকারী এই পশু এগুলো বস্তু খাচ্ছে এগুলো চামড়া দিয়ে উপকৃত হয়েছেন এগুলো দিয়ে উপকৃত হয়েছেন চাষাবাদের হ্যাঁ, কাজে লাগছে অথবা সবারই কাজে লাগছে ওদের পেটে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি আর বাকি বার্তাগুলোকে একদিকে আছে তার একদিকে আছে তার এই জন্য বিশেষ করে আল্লাহ আপনি এই পশুগুলোর দখল করেছেন অনুগ্রহ আল্লাহ পাত্র অনুগ্রহ আল্লাহ যদি না দিতেন তাহলে জীবনে কত অথবা মহারুম বঞ্চিত যারা নিজেদের উপর বস্তুকে হারাম করে দিয়েছে জীব হত্যা সুতরাং জীবনের শাকসবজি ছাড়া কিছুই খেতে পারে দুনিয়াতেও বদনসি বঞ্চিত আর আখেরাতেও যেহেতু ভ্রান্ত ধর্মের ভ্রান্ত বিধানের রয়েছে সুতরাং আখেরাতেও আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের সৃষ্টি সম্পর্কে ইয়ার উপলক্ষম কি বকুনে উম্মাহাত এবং তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে থাকে তোমাদের মায়েদের পেটে মায়েদের গর্ভে খালকান মেম্বাতে খালকে এক সৃষ্টি স্তরের উপরে আর এক সৃষ্টি স্তর বিভিন্ন স্তরে এই বদলের কথা আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য করলে কত স্তরের বর্ণনা রয়েছে না আল্লাহ পাক এক স্তরে কি রাখলেন নুতফা তারপরে আলাদা হলো মানে জমাট বাঁধা রক্ত রক্তের আকার ভাগ করলাম আর জমাট বাঁধা হয়ে গেল তারপরে মজুদা হ্যাঁ? হ্যাঁ গোষ্ঠের পিণ্ড গোষ্ঠের টুকরো আর তারপরে হ্যাঁ, তারপরে তার ভিতরে আল্লাহ হাড়ি দিলেন কি ছিল ইজ্জত ছিল জগৎ বাজার অর্থ ছিল কষ্ট ছিল পর্যন্ত হাড়ি করতে গেল হাড়ি আল্লাহ তৈরি করে দিলেন তার পাশে ফাঁকা আল্লাহ রাখলাম আর তারপরে হাড়গুলির ওপরে আমি কি করলাম মানুষ তো সৃষ্টি করতে পারে না কিন্তু যে ছবি অঙ্কন করতে পারে সেই ক্ষেত্রে আল্লাহ সেইভাবে ছবি অঙ্কন করেছেন মানুষের করতে কর্মসম্মত এতগুলি সারা এত দিন ঘুরলেন কোথাও গিয়ে মনে হইল যে আমার মতো সেন্সের লোক দুনিয়ার কোথাও আছে সবচেয়ে বেশি যে চেহারা দিকে মেয়ে থাকে ভাই ভাই থাকে যমজ ছেলে মেয়েদের থাকে তাতেও পার্থক্য আছে তাতেও পার্থক্য আছে আপনি যদি কোনো আর্টিস্ট হন যদি এইরকম ছবি অঙ্কন করেন দু চার পাঁচটা করার পরে হ্যান্ডসেন তবে কি তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন কি জলমাতের থালা আর তিন অন্ধকারের মাঝে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তিন অন্ধকারে তোমাদেরকে রেখেছেন বিভিন্ন স্তর পার করে নিয়ে আসলেন ওই স্তরগুলি কোথায় অতিক্রম করলে তিন জলমাতের থালা তিন অন্ধকারে এই তিন অন্তকাল বুঝাইতে পারবে দেখি আপনারা তফসিল করেন এক হচ্ছে মায়ের পেটের অন্ধকার রহেম জরায়ের অন্ধকার আর আর বাচ্চা ভবিষ্যৎ গুরু সর্বকিছু বাচ্চা ভবিষ্যৎ দেখেনি বাচ্চা যখন ভূমিষ্ঠে পড়ে তখন তার উপর একটা পানি আবরণ থাকে হ্যাঁ বাচ্চাটা পড়ার পরে দেখুন পানিটা ভেঙে গিয়ে বা ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষরা যখন আপনাদের ছেলে মেয়ে হবে একটু দেখবেন দেখবেন তাহলে বুঝবেন কি কষ্ট স্ত্রী করে তাহলে স্ত্রীর একটু দয়া করবে আর এগুলো আল্লাহ তো দেখা হবে তিন অন্ধকার মধ্যে আপনার আমাকে কাছে রেখেছেন অথচ আপনার যদি একটা বস্তা তাতে শ্বাস নিতে পারবেন সামান্য বস্তাতে যদি প্যাকিং করে দেওয়া হয় তিনি তো হচ্ছেন আল্লাহ তোমাদের প্রতি সমস্ত কিছুর মালিকানা তার জন্য ও আর ছাড়া আর কেউ সত্য মাহবুদ নেই আর তাদের পদবর্তী কারো জন্য এরপরে কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ কোথায় ফিরে যাচ্ছ এসব জানার পরেও নিজের চূড়ান্ত হয় কিন্তু তোমরা যদি পুকুরি করো আল্লাহ আল্লাহ তোমাদের তোমাদের থেকে অপেক্ষা ব্যক্তি তোমাদের মহা ব্যক্তি নন সারা দুনিয়া যদি কুফুরি করে আল্লাহ পাকের ক্ষয়ক্ষতি হবে হ্যাঁ আল্লাহ পাকে কোন ক্ষমতায় ঘাটতি হয়ে যাবে নিজেদের ক্ষতি করে নিজেদের তো সর্বনাশ করি আল্লাহ জানি এই আয়াতের অংশটুকু সম্পর্কে নবী একটি হাদিস রয়েছে হাদিস কুদসি 40 হাদিস তাদের হাদিস রয়েছে তোমাদের আগে সমস্ত মানুষ আর পরবর্তীতে যত মানুষকে কেমন পর্যন্ত আসবে সবাই তোমাদের দিনগুলি তোমাদের মানুষগুলি সবাই আমার আলা কাতাতে ওয়াহিদ একটা সবচেয়ে বেশি পরিষ্কার মানুষের অন্তর মধ্যে একই অন্তরের মানুষ আর সবাই পরিষ্কার আল্লাহ হয়ে যায় মা দাদা কি মনে সেটা তাতেও আমার রাজত্বে আমার ক্ষমতার কিছু বৃদ্ধি পাবে না দুনিয়া একবারে মুমিন মুসলিম মুক্তি পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়ায় ইসলামিক স্টেট প্ল্যান হয়ে গেছে তাতেও আল্লাহ তাকে রাজত্বে সামান্য কিছু বাড়িয়ে দেবে না ওয়ালামান্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আর তোমাদের আগের লোকেরা পরের লোকেরা মানুষ এবং জিন সবাই কানু সবচেয়ে পাপিষ্টের ব্যক্তি গেলেন আর দুনিয়ার সমস্ত লোক ওই সবচেয়ে যে পাপিষ্ট লোকটি আজকের দুনিয়া আছে তাতেও সবাই পাপি হয়ে গেছে মা কাতা জালিকা বিপুল আল্লাহ বা গোলসান হাদিসে আমার রাজত্বে এর সামান্য কর্ম ঘাটতি হবে না সেই সামর্থ্য হয় তোমরা সারাদিনে যে এত ভোগ করছো খাচ্ছ আর ব্যয় করছো অপচয় করছো কত টাকা দৈনিক খরচ হচ্ছে মানুষের ভোগ বিলাস এবং চলাফেরায় হ্যাঁ হচ্ছে না এতে আল্লাহ পাকে ভান্ডার থেকে কমে কমে কিছু কিছুই কমে না উদাহরণ দিয়ে বলেছেন যেমন একটা মানুষ যদি সমুদ্রে পানি কি করে সূর্য ডুবায় সূর্য ডুবার পরে যদি উঠায় উঠে কতটা পানি উঠবে তবে আল্লাহ তার বান্দাদের জন্য পছন্দ করে না আল্লাহ যেটা পছন্দ করে সেটা ভালো কাজকে পছন্দ করে কুফুরি অকৃতজ্ঞতা নাশকরি অস্বীকার আল্লাহ পছন্দ না আল্লাহ পছন্দ না তবে আল্লাহ পাক রব্বুল ইচ্ছায় দুনিয়াতে খেলনা করে ইচ্ছা আর রেজা মন্দির মধ্যে পার্থক্য আছে মূর্খ লোকের আমাদের সমাজে দুটো পার্থক্য হয় যার ফলে মূর্খামি করে বলে আল্লাহর পিতা হুকুমে গাছের পাতা নড়ে না কথা ঠিক না ভুলে যায় ভুল ভালো করে শুনে এটা হচ্ছে আল্লাহ পিতা হুকুমে গাছের পাতা নড়ে না তার মানে যে জেনা করেছে আল্লাহ হুকুমে হ্যাঁ যে সিঁড়ি করছে পুকুরি করতেছে আল্লাহ হুকুমে করছে হ্যাঁ যে আল্লাহ অস্বীকার করেছে কেমন অস্বীকার করেছে আল্লাহ হুকুম করেছে তুমি এই কাজ করো হুকুম করেছে নাকি আল্লাহ বিনা হুকুমে কাছার বাঁচানো হবে না আমাদের দেশীয় যে কথা নীতি শুনি কথা তবা করেন এবং মানুষকে তবা করতে পারে হ্যাঁ আল্লাহ পাক হুকুম করেন কিসের যাতে রাজি আল্লাহ নামাজের রাজি নামাজের হুকুম করেছে আল্লাহ ইমানের রাজি বিশ্বাসের রাজি বিশ্বাসের অবিশ্বাসে অসন্তুষ্ট আল্লাহ কখনো পরিবর্তন ঠিক না তবে আল্লাহ আরেকটা এরাদা ইচ্ছা মাসিয়া আল্লাহ ইচ্ছা ইচ্ছা করে আমার হ্যাঁ? চাও চাও হ্যাঁ তোমরা চাও চাইতে পারো না যদি আল্লাহ না চান ইল্লা কেসা আল্লাহ তো চাওয়া আলাদা যে আমার ইচ্ছা আছে যে এরা স্বাধীনভাবে ফলাফল করে কিন্তু আমি রাখি না এরা করেছে একদিন না খেলাঘরে বাচ্চারা যে খেলতে যায় কিছু মজুর বাচ্চা অত অনেক খেলা করে এটা খেলা হলো এটা খেলো এটা খেলা হলো এটা খেলো এটা খেলা হলো এটা খেলে দিলে কিছু আর কিছু বদমাই ছিল ওর কাজ হচ্ছে ভাঙা কিছু পাইতে আসলে আর নারী বাড়ি থেকে ক্যাসেট খেলনা কিছু খেলনা কিনে কিছু বাচ্চা আছে এখানে এক কিলো পায়ের ফোনটা বলে বসে ওই ভাঙতে না পারে ফোন মানে আসার কত মাসকে মাস একটা আল্লাহ স্বাধীনভাবে দুনিয়া চলছে স্বাধীনভাবে আসছে স্বাধীনভাবে স্বাধীনভাবে পান ইচ্ছা দুনিয়াতে যদি এরকম না থাকতো তাহলে আল্লাহ বাধ্য করবে ভালো কাজের জন্য বাধ্য করলেও পরীক্ষা থাকতো না খারাপ কাজের জন্য বাধ্য করলেও পরীক্ষা থাকতো তাই না কি করে আল্লাহ আল্লাহ বাধ্য করেছে কি করে আল্লাহ জান্নাতের বাধ্য করে জান্নাতের কাজ করে জান্নাত আল্লাহ সৃষ্টি বলে বাধ্য করে বলে আমরা করতে পারি স্বাধীন পারি এই জন্য আল্লাহ স্বাধীন ছিলেন তাই আল্লাহ বলছেন বলা ইয়ারবানি এবার এই কুফরা আল্লাহ তার বান্দাদের জন্য কুফরির ওপর রাজি হন না কুফরির ওপর সন্তুষ্ট হন না ওই চিন্তা সরু ইয়ারবাবু লাগুন তবে আল্লাহ যদি সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ তাতে সন্তুষ্ট হন আল্লাহ রাজি আল্লাহ সুক্রিয়া আদায় করো ফরজ সুক্রিয়া আল্লাহ ফরজ আদায় করা হারাম কাজ দিয়ে বেঁচে থাকা আর সুন্দর মুস্তাহ সুক্রিয়া হচ্ছে যে অতিরিক্ত ভালো কাজ করা অপছন্দনীয় কাজ দিয়ে বেঁচে থাকে এ হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া সুক্রিয়া আমার কোনো উদ্যাপন মন্ত্র না এই যে আলহামদুলিল্লাহ বললেন আমাদের দেশি নামাজ পড়ে না আলহামদুলিল্লাহ টাকা পয়সা অনেক পেয়েছে ভালো একটা চাকরি পেয়েছে নামাজ রোজার কিছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার চাইছিলাম ভাই খুব পরিবার ছিল ছোট কাল খুব অনাহারে দেখেছি পড়াশোনা নয় মানুষের চেয়ে চিন্তা আমার মা বাবা আমাদের পড়িয়েছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা তো পড়ে না না শুধু বুঝা ফরজ শুক্রিয়া নিয়ে শূন্য প্রস্তাব শুক্রিয়া করে দিয়ে আপনাদের করবে কখনো শুক্রিয়া একটু বুঝে এই জন্য আমার আল্লাহ মেয়ানতের শুক্রিয়া সম্পর্কে এর আগে বক্তব্য আছে আসল শুক্রিয়া হচ্ছে সেই শুক্রিয়া যে শুক্রিয়ার মাধ্যমে কমপক্ষে আল্লাহর যে মিনিমাম হকাতে সেটা আদায় করবে তারপরে অতিরিক্ত শুক্রিয়া আদায় করলাম আমি শরীর বিসমিল্লাহ ছেলে উঠাতে এটা হবে অবশ্য কোনো বোঝা বহনকারী বোঝা বহন করবে না ইসরাম করা অন্যের বোঝা আল্লাহর আপনার ছেলে অপরাধী বাপকে অপরাধ করল বাপকে ধরে নিয়ে গিয়ে জেল ধরে জানেন বাবা না তো চোর হতে বলেছে না ফোন করতে বলেছে না তো অপরাধ করতে না বাবার এখানে কোনো কাজ আমার স্যার ওই ব্রিজ যখন সত্তর আশি বছর বয়স আরো ব্রিজ যুগে নিজ দিলে ঢুকিয়ে দিল তারপর ছেড়ে দিল না এটা ইসলাম দুনিয়ার ক্ষেত্রেও আর আটকে না এই আয়াতটা কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও বিচার তালিকার ক্ষেত্রেও আর আটকে রাখবে আমাদের সামাজিক বিচারে ছেলে উদাহরণ হয়ে গেছে কোনো পাপ করে আর সালিস বিচার এখন পাপকে দিল বিশ হাজার টাকা পায় এখন ও পাপকে জন্য বিক্রি করে পায় ছেলে অপরাধ হয়েছে ছেলে বলার তাদের বলার আখেরাতে আখেরাতেও কেউ কারো বোঝা উঠাবে না কেউ কারো বোঝা উঠাবে না মানে এই কথা নয় যে আপনার ছেলে বেনামাজি আপনার মেয়ে বেহায়া বেপর্দা আর আপনাকে এর বোঝা পেয়ে যাবে ওইটা হবে কেমন হ্যাঁ একজন লোক দুনিয়া থেকে গেছে ওর মেয়ে বেহায়ের কথা ওর ছেলে বেনামাজি এই বোঝা বাপ মাকে উঠাইতে হবে না হবে না উঠাইতে হবে আবার কখনো হবে যদি নিজ দায়িত্ব পালন করে থাকে তাহলে কদর নেই ছেলেকে সাত বছরকে নামাজ শিখে দিয়েছে দশ গিয়ে নামাজ পড়তে বলেছে কারণ হ্যাঁ, নামাজ পড়িয়েছে সাথে করে নিয়ে গেছে চাপ সৃষ্টি করতে না পড়লে নামাজ না পড়ে খেলে দেবো না কিন্তু আঠারো বছর বারো বছর ছেলে শরীরে খেয়েছে বারো বছর নামাজ পড়বো না তখন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন মেয়েকে পর্দার মধ্যে রেখেছেন সর্বশিক্ষাকে হিন্দু করেন পর্দা শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন আর তারপরে মেয়েকে নিয়ে গেল আপনার করার কিছুই ইসলাম চোদ্দ বছর মেয়ে মোবাইল হাতে আর যখন কল আসে করে কথা বলে মিনিট পনেরো মিনিট কথা বলে আপনার স্ত্রী দেখে আপনিও পান আপনার স্ত্রী লুকিয়ে রাখে অথবা আপনিও জানতে পারেন অসুবিধা নেই কিছু একটু বলবে তার সঙ্গে কেউ আছে অসুবিধা তাহলে বোঝা ওঠাতে হবে ওর বোঝা উঠালেন না আপনার এর বোঝার চেষ্টা করেন এটা কার বোঝা নিজের বোঝা কারণ ভালো কাজের আদেশ বাধা দেওয়া এটা আপনার দায়িত্ব ছিল ওটা ওর দায়িত্ব আপনি এই দায়িত্বে করেছেন করেছেন সেই জন্য আপনাকে কি আমাকে বোঝা হবে ছেলে মেয়েদের কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ তৈরি করেছেন ইসলামী শিক্ষা দিয়েছেন তারপরে ব্যতিক্রম <clears throat> ইসলামের ছেলের হ্যাঁ, ইসলামের স্ত্রীর মুখ তারপরে তোমাদের যখন তোমাদের রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে তাই রব্বে কিংবা কোন আমল আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি আমল করে এসেছিলে কি কর্ম করেছিলে কারণ আল্লাহ আলমীর অন্তর জানি অন্তরে যা কিছু রয়েছে পক্ষে আলিমু বেদাল সুদূর পক্ষে অর্থাৎ হৃদয়ে যা কিছু রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞান আল্লাহ যখন জানেন তাহলে তোমাদের আমল কর্ম সম্পর্কে আল্লাহ জানিয়ে দেবেন আল্লাহ যদি নাও লিখাতেন ফেরিস্তাদেরকে তবু আল্লাহ জানাতে পারতেন যে তুমি কি করে এসেছো তোমার বায়োডাটা পুরো আল্লাহ কেমন যদি জানিয়ে দিতে পারবে তার আল্লাহ অন্তরের কথা জানে তো তোমার কথা তো জানে কিন্তু কি আমাদের যদি আল্লাহ না লিখাতেন আর রেকর্ড না থাকতো তার অস্বীকার করবে এরপরে তো অস্বীকার করবে যে আল্লাহ এরকম করিনি এত পাপ আমি করিনি আমি তো অন্যায় কাজ করিনি যখন অস্বীকার এদিকে লিখা আছে আমার নাম এটি আল্লাহ আগে বললেন সব কিছুই জানতেন তারপরে যখন অস্বীকার করবে তখন আল্লাহ হাত পাকে বলবে যে আমি সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ শরীর সাক্ষী দেবেন এ সম্পর্কে আয় করি কিছুদিন আগে তফসিল হয়েছে যে আল্লাহ তাদের সাথে সবাই নমস্কারে জানা লোকুন মানুষের সহবর্ষে যখন মানুষকে কোনো ক্ষয়ক্ষতি স্পর্শ করে অনিষ্ট স্পর্শ করে তার তখন মনি বানিয়ে তখন নিজ রবকে ডাকতে থাকে তার অভিমুখী আল্লাহ থেকে একবার কোরআন কাঁদছে তারপরে যখন তাকে আল্লাহ নিয়ামত দিয়ে অনুগ্রহ দিয়ে ধন্য করেন ওপলা মনে অভিধান যাওয়া দিয়ে আল্লাহ যখন নিয়ামত দিয়ে ধন্য করেন না সে আমার কানে তখন ভুলে যায় মুক্তির খাতিরে চাই ওই বিষয়গুলিকে যে জন্য আল্লাহকে কিছুদিন আগে আল্লাহ খুব নানা জিনিস মা করেছিল কথা না মা করেছে বাপ করেছে করেছে করেছে বাড়িতে বন্ধ হ্যাঁ? টিভি বন্ধ হ্যাঁ? দেখা বন্ধ সব চলছে কিছু হাতার আবার শুনে এর দেশের কোনো বড় নেতা মারা গেছে তিন চার দিন ধরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে রেডিও সেন্টারে আর টিভিতে আর ওই ফিল্ম টিভি হবে না আর ওই গান গান বাজনা হবে না ও অশ্লীল কিছু কথাবার্তা হবে প্রচার না এটা এর অন্তর্ভুক্ত যখন বাবা মুসিবত আসে তখন বাবা মুখী হয়ে যায় আর যখন সুখ আসে তখন ভুলে যায় যে কি যেন আল্লাহকে কিছুদিন আগে রাখছে যে ব্যক্তি অন্যকে পথভ্রষ্ট করে সে স্বাভাবিক নিজেকে প্রথম পথভ্রষ্ট করে এই জন্য আল্লাহ অন্যের কথা এখানে জন্য করেছেন কোন হেনাবি কিন্তু তাদেরকে বলে দাও তামাক কাকে উঠলে কাতা নিয়ে যান কাফের কি বলে দাও অস্বীকার অস্বীকারীকে বলে দাও তার প্রকার সম্পর্কে একেবারে গাফিল তাদেরকে বলে দাও যে ভোগ করো আমার কাক ভোগ বিলাস করো যে কুফরেকা তোমার কুফরের সাথে কালি মিলান অল্প কিছু অল্প কিছুদিন ভোগ বিলাস করে দাও ইন্নাকা মিন আসহাবিন নার নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসী তাহলে কোথায় কত বছর বাঁচবে পঞ্চাশ বছর আর বছর কত আর বাঁচবে ইন্নাকা মিন আসহাবিন নার নানা আল্লাহি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল এখানে দুটি দলের কথা বলছেন দুটি দল কি সমান হতে পারে এক দল হচ্ছে আম্মান কি ওই ব্যক্তি ও কানাতু যে অনুগত কানাতু মানে মানুষের একটি অভ্যাস বানাতে মানে অনুগত অনুগত মেনে চলে আর কানাতা একমাত্র মানে হচ্ছে বিনয়ী হব দ্বিতীয় অর্থ অকুমুলিল্লাহ কানে দিন করা লিখে দিলেন যে সুরা আয়তের অকুমুলিল্লাহ আল্লাহ সামনে দাঁড়াও কানে দিন মানে অনুগত হয়ে অথবা বিনয়ী হয়ে দীর্ঘশীল অসম্ভব হয় এই মন মানসিকতা দিয়ে অন্তর্নি আল্লাহর সামনে দাঁড়ায় তো যে ব্যক্তি অত্যন্ত বিনয়ী অথবা আল্লাহ অনুগত আনা আল্লাহ রাতে হোক সাহায্যে দান শেষায় করে থাকে সহজে অন্তর্নিহিত করে রাতে তাহাজ করে অকায়মান এবং কখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সঙ্গে কোরআন তেলাওয়াত করতে থাকে ইসলাম করতে থাকে ইয়াহদারুল আখিরা তার পরকালকে ভয় করে ওয়ায়াদুল রহমান রব্বিহি আর তার রবের রহমতের আশাবাদী হয় প্রত্যাশী হয় এই এক শ্রেণীর লোক আর এর বিপরীত লোক যেই ব্যক্তি বড় করেন আল্লাহকে ডাকেন না ফরজ বন্ধই করেন না রাত্রে যারা হুজুরের কথা বন্ধই করা হুজুরের কথা আখেরা সম্পর্কে একেবারে কাফিল আর আল্লাহ পাকে রহমত আবার কি জিনিস সব প্রাকৃতিক প্রাকৃতিক ন্যাচারাল দুটো জাতি কি সমান হতে পারে আল্লাহ এক জাতির কথা উল্লেখ করে আর জাতির কথা এখানে উজ্জ্বল হয়েছে দুটো জাতি কখনো সমান হতে পারে না এর দলিল এই তাফসিরের দলিল হচ্ছে পরের আয়াত পরে আয়াত বলছেন তুই হেদাই বলে দাও আল্লাহ ইসলামী জাতি নিয়ে নেই আলহামদুলিল্লাহ আচ্ছা বলুন তো সমাজ হতে পারে কি ওই লোকেরা যারা জানা নেই জ্ঞানী ব্যক্তি যারা আর বললেন আর তারা জ্ঞানী নয় জ্ঞানী যারা জানে না আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ দিন সম্পর্কে জানে না আল্লাহ পাখের রসুল সম্পর্কে শহীদ আকিদা জানে না আকিদা সম্পর্কে জানে না ইসলামের পিলার কয়টি জানে না ইমানের পিলার কয়টি জানে না আমাদের তরিকা জানে না আর আরেকটি জানে দুই দলটি সমাজ হতে পারে কখনো সমাজ হতে পারে না দুনিয়ার ভিতরে শিক্ষিত অশিক্ষিত সমান নয় দুনিয়ার ভিতরে শিক্ষিত অশিক্ষিত সমান নয় আল্লাহ দিনের ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী আর জ্ঞানী করে সমাধিত করে উপদেশ গ্রহণ করে তারা জ্ঞানী ব্যক্তি তারপর আল্লাহ বলে আমার বান্দারা মানে আল্লাহ নবীকে বলছেন যে আমার বান্দাদেরকে বলে দাও আমি বলছি যে আমার বান্দা আল্লাহ দিন আমার যারা ইমান নিয়েছে বিশ্বাস তোমাদের রবকে তোমরা ভয় করো লিল্লাতিন আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা ওই সব লোকেরা যারা সৎকর্মশীল তাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ রয়েছে যারা ভালো মানুষ সৎকর্মশীল ফি দুনিয়া হাসানা তাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ রয়েছে এই একটি তাফসীর এভাবে যদি অর্থ করেন তাহলে যারা সৎকর্মশীল ফি হাযিহি দুনিয়া হাসানা তাদের জন্য ইহকালেও কল্যাণ রয়েছে পরকালে তো আছে আর যদি এইভাবে অর্থ করেন তাহলে আরেকটি অর্থ তাস্তির সেটা হচ্ছে লিল্লাদিন আন্দানু বিহাদিন দুনিয়া যারা এই গৃহজগতে কর্মক্ষেত্রে সৎকর্মশীল হয় ভালো কাজ করবে তারা মরার পরে আর ভালো কাজ করার সুযোগ সুবিধা নেই যারা এই দুনিয়াতে ভালো কাজ করবে সৎকর্মশীল হবে তাদের জন্য হাসানাতন মানে সার্বিক কল্যাণ রয়েছে দুনিয়ার কল্যাণ রয়েছে আর আখেরাতের কল্যাণ রয়েছে আর তারপর আল্লাহ বলছেন যে মানুষ অনেক সময় আল্লাহ দিনকে মানতে গিয়ে আল্লাহ নিবন্ধবন্দি করতে গিয়ে ভালো আমল করতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারে তখন কি করবেন আপনি সিঁড়ি করছেন না আপনার গ্রাম এলাকায় সিঁড়িকে হওয়া আপনি বিধান করলেন নবীন তারিখে সামনের তারিখে চলতে চান কিন্তু এলাকা বিধাতে পারেন বেদাতি অনুষ্ঠানে না গেলে মহামুশকিল এলাকায় বাসা যদি অর্থের ক্ষতি করতে পারে যানবাহনের ক্ষতি করতে পারে বাড়ি ঘরের ক্ষতি করতে পারে ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে এইরকম ঝুঁকির সম্মুখীন হয়ে আছেন কি করবেন তাহলে তাদের সাথে কম্প্রোমাইজ করে নিলেন যে বাবা অসুবিধা নেই আমি বলছিলাম তোমাদের জন্য কিন্তু দেখলাম যে পরিবেশটা অন্যরকম তো ঠিক আছে আসছি ঠিক আছে তোমাদের মিলাদে আছি তোমাদের জ্ঞানও আছি আর তোমাদের ওরও অসুবিধা নেই চাঁদা যাও আছি পিছনে আছি এই না আল্লাহ আগে লাভ আসছে আল্লাহর জমিন আল্লাহর দিদির কোন প্রশস্তি তার হেজরত করতে হবে হেজরত মানে আল্লাহর হেফাজতের জন্য নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহর দিন আল্লাহর দিনকে সুন্দরভাবে পালন যেখানে করতে পারবো সেখানে এই হিজরত কেমন পর্যন্ত অব্যাহত থাকবে নবী কেন সাল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহর দুশ্মন পৃথিবীতে থাকবে কেমন আল্লাহ দুশ্মন ততদিন পর্যন্ত হিজরত অব্যাহত থাকবে এক দেশ থেকে না হলে এক দেশে আর দেশে যাওয়া যাবে না আচ্ছা নাগরিকত্বের ব্যাপার হ্যাঁ জাতীয়তার ব্যাপার নেশাইনি পাওয়া যাবে না এই অসম্ভব হ্যাঁ আজকালকার মানুষরা তো আবার দুনিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে হিজরত করতে চায় যদি বলেন যে ভাই তুমি ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে আছো সেখানে ইমান আমল নিয়ে বাঁচা মুশকিল পর্দার সাথে নামাজের সাথে বেঁচে যাওয়া মুশকিল আজাদি শুনতে পাওয়া এটা গরিব দেশে চলে আসবে তাহলে মানুষ দেশে চলে আসবে ইন্দোনেশিয়া দেশে না চাকরি পাই এত হাই ফাই জীবনযাপন করি আর চলে আসবে এটা গরিব দেশে ইন্দোনেশিয়া চলে আসবে চলে তা পেটের বুঝতে পারছেন যার অন্তরে এখলাস থাকবে সে পয়সার দেশ থেকে মনের দেশ থেকে কোনো দেশে আসবে সেটা নেই আমার আর ইমান আমলের বড় না বলছিলাম যে হিজরত করতে হবে আল্লাহ দিনের হেফাজতের জন্য পেটের খরচে না আজকাল যে এক দেশ থেকে আর এক দেশে মানুষ যাচ্ছে বসবাসের উদ্দেশ্যে তার পেটের দায় সুখের জীবন যাপন করবে ছেলেমেয়েদের ভবিষ্যৎ সেখানে উজ্জ্বল হবে ইত্যাদি এই পাসপোর্টের মূল্য বেশি আছে অনেক ওই পাসপোর্ট নিয়ে আপনাদের স্যালারি অনেক বেশি আল্লাহ ফাকরুল আলমিন বলছেন আল্লাহ আল্লাহ প্রশস্ত অন্য যারা গুণার অবস্থায় অনেক গুণা করে পড়তে হয়েছে পরিবেশের চাকরি সমাজের চাকরি হ্যাঁ, বাপের চাপে অন্যায় করে পড়তে হয়েছে আল্লাহ কেমন দেখবেন তাদের জিজ্ঞাসা করবেন বলবেন কোন মুস্তফা আল্লাহ খুব দুর্বল ছিল আমরা এত এক হয়েছিলাম করতো কি সেখানে তো মুশকিল ছিল আল্লাহ তো সিঁড়ি করতে হয়েছে বিদাত করতে হয়েছে গুণা করতে হয়েছে করবোটা আল্লাহ বলবেন জবাবে আল্লাহ আল্লাহ নির্বিরোধ করতে এক এলাকা থেকে আরেক এলাকার খোঁজ নিতে আমার ভাইয়ের আছে যেখানে দিন সুন্দর করে পালন করতে পারবো এলাকার মসজিদ নেই কিছু নেই এলাকার লোকের বিভিন্ন তৈরি কোথায় মসজিদের মসজিদের পাশে আশেপাশে বাস বিভিন্ন উদাহরণ দিয়ে আমি এই বিষয়টিকে বুঝতে তারপরে নিজের হেফাজতের জন্য ধৈর্য ধরা লাগবে অনেক সময় ধৈর্য ধরা অনেক টাকার জমি চাইলেন অনেক এখানে আমার টাকা পয়সার ব্যবসা বাণিজ্য আছে এইসব ছেড়ে যাবো কি পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের বেগায় হিসাব বিনা হিসাবে অপূর্ণ যা করাবে যারা ধৈর্যশীল হন বাবা মুসিবত করে ধৈর্য ধারণ ধৈর্য করতে আর হ্যাঁ, গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর দিন পালনে অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এই তিন রকমের ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে আল্লাহ বদলা দেবেন এই বদ আল্লাহ কোরআন মহান আল্লাহ তারপরে সাত বলছেন কঠিন নিয়মের পর আবুদুল্লাহ মুখলিসাল্লাহ হে বলে দাও আমি আদিষ্ট দিয়েছি আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যেন আল্লাহ ইবাদত করি মুখলিস তার জন্য আনুগত্যকে চাই আমার আকিদায় আমলে ইবাদত নিষিদ্ধকে অমের না কোন মুসলিম আর আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন প্রথম মুসলিম কে বলছেন হ্যাঁ? রসুল্লাহকে আল্লাহ বলছেন তুমি এ কথা বলো যে আমাকে আদেশ করা হয়েছে প্রথম মুসলিম হওয়ার জন্য কারণ সেই সময় হ্যাঁ? যখন নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন ওয়াহি নাযিল ইকরা বিসমি রাব্বিকা নাযিল হলো দ্বিতীয় পর্যায়ে আইকাল মুত্তাসির নাযিল হলো দাওয়াত দিয়ে শুরু করবেন প্রথম অন্য থেকে না নিজে এটা সর্বপ্রথম মুসলিম কে সর্বপ্রথম মুসলিম সেই জামানা মুহাম্মদ রাসূলুল্লাহ আগের প্রথম মুসলিম আদম আলাইহিস সালাম হ্যাঁ? নূহ আলাইহিস সালামের জামানায় সবাই মিলে মুসলিম হয়ে গেল প্রথম মুসলিম ছেলে তার লোক ছেলে ওর নানার কাছে নিয়ে নানা কবর পূজা পীরের বই কবর নিয়ে গেছে ওর দাড়িকে দেখে বুঝতে পেরেছে আমার মেজাজ করতে তোমার হুজুর এসছে আমার পাতে আমার পীর এত বড় পীর আমি তুমি কাকে নিয়েছো নাম কাকে বলো কোন রকম করে রিকোয়েস্ট করে যে আমি তো অপমান হয়ে যাবো এসছেন হুজুর এসে আপনি দেখা করবেন একটু দেখা করেন একটু তো দেখা করার সম্পত্তি কেমন হয়ে যেত বিরক্তি হয়ে যাবে আপনার জন্য আমি নিয়ে এসেছি দেখা করেন দেখা করতে এসেই বলছে যে দেখেন আপনার সাথে কথা বলবো একটা শর্ত আপনাকে প্রশ্ন করে উত্তর দিতে হবে যদি ঠিক উত্তর দিন তাহলে বলবো না হলে গেলাম কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন না শয়তান কিভাবে গ্রহণ ছিলেন না ছিলেন জিজ্ঞাসা প্রশ্ন করেছে ইসলামী কবর তখন একজন আলেমের কি বলবেন আয়াত স্পষ্ট আয়াত দেখেন কি আবার পরে না মহমের তো নিয়ানা গুণ আউ্বালাল মুসলিম আমি মোহাম্মদ বলছি যে আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে আমি প্রথম মুসলিম শুধু মুসলিম তিনি না বরং তিনি সর্বপ্রথম মুসলিম হ্যাঁ অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ মুসলিম ছিলেন কি বলেন আপনি বলছিলেন আর আপনার শেষ শেষ আর মুসলমান কামিল কেন নবী মুসলিম ছিলেন নবী মুসলিম ছিলেন এইগুলি শিখাচ্ছে কীর্তন্ত্রে পীরের মরিদের কথা সত্য ঘটনা না মরিদের যদি কথা জানতে সত্য সমগ্র বলে দাও ইন রব্বি আদা গায়ে আমি ভয় করি নবীও ভয় করে ইন রব্বি আমি আমার রবের নাফরমানি করি করি কি ভয় করি মহা দিবসের ভয় করি কেমন যদি আমাকে করে সেজন্য আমি আল্লাহ নাফরমানি করি কুল হেলাই করে দাও কুলিল্লাহ আমি এবাদত করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত পরিমাণ সেই ব্যক্তি বানবন্যা দিয়ে সে জমি জায়গার কত নষ্ট হয়ে গেল বাড়ি বা নষ্ট হয়ে গেল ভূমিকম্প হয়ে গেল ছেলে মেয়ে সব মারা গেল ফ্লাইটের পরিবারের সফর করছিল আর একজন কেউ বলছিল না বড় ক্ষতিগ্রস্ত না না ক্ষতিগ্রস্ত না আসল ক্ষতিগ্রস্ত কে যারা নিজেকে ধ্বংস করতে ক্ষতিগ্রস্ত করে আর নিজের পরিবার ছেলে মেয়ে স্ত্রীকে ধ্বংস করে সর্বনাশ করে কুফুরি পাপ শিখিয়েছে শিল শিখিয়েছে বিধান শিখিয়েছে ইসলামের নামে শিখেছে অত ইসলাম থেকে দূরে করে নাস্তিক বানিয়েছে সেকুলার বানিয়েছে তারা সবচেয়ে বড় করছে আল্লাহ শুনে রাখো তালিকা বল খুসরান মবিন আর আগে রাতের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি জেনে রাখো এই হচ্ছে বল খুসরান মবিন স্পষ্ট ক্ষয়ক্ষতি স্পষ্ট ক্ষতিগ্রস্ত তারপরে এই সব পাখিদের জন্য যারা বেআমিন করেছে ধর্মের নামে তাদের উপরে দোলারুল জাহান নামে স্তর থাকে আগুনের স্তর থাকে দোলার মানে হচ্ছে ছায়া তো জাহান নামের ছায়া মানে জাহান নামের স্তর স্তর জাহান নামের জাহান আগুনের বহু স্তর থাকে অনেক পাহাড়ে আন্দোলন আর তাদের নিচেও জাহান্নামের আগুনের বহু স্তর থাকে আগুনের ঢাকা নিচে থেকে আগুনের ঢাকা ওপর থেকে আগুন ঢাকা এমন না যে কোনো সাইড হচ্ছে একটা সাইড থেকে শুধু আগুনে জ্বলছে এমন নয় এই আজাব এই শাস্তি যা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেছেন সতর্ক সাবধান করেছেন ইয়া এবার আমার বান্দারা সাতটা কোন সুতরাং তোমরা আল্লাহকে আর ওইসব লোকেরা হচ্ছে সত্য যারা তাগুত থেকে বেঁচে থেকেছে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের এবার বন্দি করা অন্যকে ডাকা ব্যাপক অর্থ হচ্ছে যে যদি কারো এবাদতে অথবা অনুসরণে অথবা আনুগত্যে সীমা করা হয় আল্লাহ যা করতে বলেননি তা এ বাদত একমাত্র আল্লাহ করতে হবে তারা সীমা লঙ্ঘন করে অন্যের এবাদত করেছে অন্যের পূজা করেছে অন্যের জন্য করেছে ছেলে জন্য ওদের হবে অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসুল্লাহামের ইত্তেমা অনুসরণ করতে হবে কিন্তু রসুলের অনুসরণ না করে অন্য তরিকার অনুসরণ করেছে তাহলে তাগুদের অনুসরণ এইরকম আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে আর নেতাদের ওলামাদের আনুগত্য করতে হবে রাষ্ট্রীয় নেতাদের আনুগত্য করতে হবে কিন্তু ওলামা রাষ্ট্রীয় নেতা তার আনুগত্য আল্লাহ রসুলের আনুগত্যের আওতাভুক্ত করতে হবে তা না করে না পৃথক নেতা বলেছে সুতরাং ভাঙচুর করতে হবে নেতার হোক দলের হোক সুতরাং আগুন লাগে হবে যাদের তাদের সরকারি আল্লাহ তাহাকে ওয়ালা তাহজিন ওয়া আবশিরু বিল জান্নাতি ল্লাতী কুনতুম তুআদুন তো যাই হোক বুসরা সুসংবাদ কোরআনে কারিমে সুসংবাদ কথা রয়েছে এই বুসরা কি সুসংবাদ দুনিয়াতে কি সুসংবাদ আখেরাতে সুসংবাদ আছে সুখ্যাতি মাসাল্লাহ মমিন বান্দাদের জন্য সুনাম এটা দুনিয়ার নগদ সুসংবাদ একই দাস হ্যাঁ, হ্যাঁ। ভালো সর্বনাশা বেমনেস শাস্তির কারণে দুনিয়া শোষণ এই দুটি বের তো শোষণ পাত ফিল দুনিয়া ও ফিল তাদের জন্য শোষণ রয়েছে ইহ আর পর জগত রয়েছে দুনিয়াতে দেখেন ভালো ভালো সত্যতার মাধ্যমে তার মানে মনে করবেন যে আপনার সঙ্গে ওই কখনো না কিন্তু আপনার মনের সঙ্গে আপনি একটা ভালো শব্দ দেখলেন আর আসাম দিলে ওই হ্যাঁ? মানে এইভাবে উদাহরণ আমি এর আগে বেশ কিছু উদাহরণ দিয়েছি স্বপ্ন মমিন বান্দাদের জন্য নেক মানুষের জন্য সুসংবাদ কিন্তু স্বপ্ন বলি না স্বপ্নের ভগ্নে সেটা হবেন না স্বপ্নে দেখলেন যে আল্লাহ ঐশী আছে শয়তান স্বপ্ন দেখেন আপনি ভাবেন না আমি বড় বড় ভাই আমি যদি গিরাজগার করি আজকে যেন আমার ঘুরে চলে গেলি একটা মাথা বানিয়ে বসে আর বসে এই জন্য স্বপ্ন ধর্ম না কিন্তু গভীর মানুষ যদি স্বপ্ন দেখে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে নয় তাহলে তার মনে কোনো শান্তি আসবে মানসিক আমি আছি শুনে আল্লাহর কথা শুনতে চাইবে না আরে এদের কথা শুনে না শুনে না সৌদি আরবে এসছো এখান থেকে রিয়াল নিয়ে যাও তোমরা করে চলে যাবে ইসলামের সেন্টারে গিয়ে ইসলামের কথা এর ইসলামের নামে শিবপুরি খায় এরা বাতিল শিক্ষা শুনবে না তাহলে আল্লাহ আল তারা কথা শুনে তারপরে তারা ভালো কথা অনুসরণ করে তাহলে কানটা খুলে রাখবে হ্যাঁ, এখানকার ইসলাম ঠিক না দেশীয় কবর মাদার পূজার পূজার ইসলাম ঠিক ইসলাম যদি কীর্তন্ত্র ইসলাম হয় রসুলের দেশে কেন নেই এই প্রশ্ন অবশ্যই সবার মগজে উঠছে কিন্তু জবাবগুলো চাচ্ছেন না এই জন্য আবার আর যে জবাব চাইছে তাদের মাঝে কিন্তু অবশ্যই আল্লাহ তাকে তো আল্লাহ কথা বলছেন যে শুনবে শোনার পরে ভালো কথার অনুসরণ করবে সবচেয়ে ভালো কথা কি সবচেয়ে ভালো কথা কি আল্লাহ কথা খাই না খাই না সবচেয়ে ভালো বাণী হচ্ছে আল্লাহ পাকের কিতাব খাইরাল সবচেয়ে ভালো আদর্শ হচ্ছে মোহাম্মদ আদর্শ বোঝা গেল যে ভালো কথা অনুসরণ করা মানে আপনার বেতার যাতে ছেড়ে দেওয়া হবে আমাকে এটা ভালো লেগেছে অমুক পীরের তরিকাটা ভালো লেগেছে অমুক পীরের মুড়ি থেকে ভালো লেগেছে তাই দিচ্ছে না এইরকম মেধা যাতে ছেড়ে দেওয়া হবে বরং কোরআনে আছে কিনা রসুলের হাদিসে আছে কিনা সবচাইতে উত্তম বাণী আল্লাহ পাকের বাণী আর সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিয়ে আসা আদর্শ কোরআন তাই এই আয়াতের এক এরা দলিল চাই শুধু দলিল চাই দলিল চাইতে কথা শুনি এগুলো অপরাধটা অপরাধ হচ্ছে দলিল চাই বিদাতির আমরা এই বড় অপরাধ করে আমরা দলিল চাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কোন আয়াতে আছে হ্যাঁ সাহাবিরা করেছেন কলেক্টর আসাদিন করেছেন এই দলিল চাওয়াটা একটা অপরাধ এই জন্য যদি যারা এইরকম মানে অন্ধভক্ত পছন্দ করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মৌলানা সাহেব এই কথা বললেন এটা কোন আয়াত কোন হাদিস আছে আরেকটি আয়াত তোমার আবার কি অধিকার আছে কথা বলছি মানো কথা বলছি শোনো তোমরা দলিল আমার কি তোমার থেকে বুঝো উসুল থেকে বুঝো হ্যাঁ হাদিস বুঝো কি বুঝো তুমি একটা হাদিস থেকে কত দেবে থাকি এইভাবে আপনাকে এক লাঞ্ছিত করে দেবো এটা তাদের আল্লাহ বলছেন যে শোনার পরে ভালো কথা অনুসরণ করে একমাত্র আল্লাহ দান করবেন তারা শুনে কান বন্ধ করে না যাওয়া শুনবে না না না একজন কিতাব না না শুনবো না ওদের কাছে করবে যে শুনবে শোনার পরে ভালো কথা অনুসরণ করবে ভালো কথা মানে কোরআন অনুসরণ কোরআন মহাদেশে পেয়েছি সেই জন্য মেরেছি এদেরকেই আল্লাহ হিদায়ত কাহম বলুল আলবাব আর এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছে আসল জ্ঞানী আল্লাহ তাহলে দুটো নিয়ামতের কথা যদি আপনি শুনেন আর শোনার পরে ভালো কথা মনে করেন কথা আল্লাহ রসুলের কথা মানেন আল্লাহ হৃদয়ের নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ সঠিক পথ দেখাবেন জান্নাতের পথ দেখাবেন आज हाँ, अल्लाह पाक आपने कहता दुनिया साढ़े एक दस काफी गहरी है अपने हल्की मानते अल्लाह पाक मदद के जम तो मिलत तो की आपने कोई शक्ल होती अपमनहक आलिम कलमतुल अजाब अहान तसुन तजुमन फिल्ला बोलो तो मनहक आलिम कलमतुल अजाब যার সম্পর্কে আজাদের বাণী অবধারিত হয়ে গেছে আল্লাহ পাক বলে দিয়েছেন যে এদের আল্লাহ আজাদ আসবে এদের জন্য আল্লাহ পাকের আজাদ শাস্তি দিয়েছে সেই ব্যক্তি আর যেই ব্যক্তি নিরাপদ সমান হতে পারে এখানে অভিজ্ঞ আছে একজন লোক সঠিক দিনের উপর আছে আল্লাহকে পাকের আজাদ থেকে নিরাপদ আর আরেকজন লোক পাপের লিপ্ত আছে সেজন্য আল্লাহ পাকের আজাদ তার জন্য অবধারিত হয়েছে দুটো জাতি কি সমান হতে পারে দুই লোক কি সমান হতে পারে কখনো সমান হতে পারে তারপর আল্লাহ বলছেন আপান চতুর্থের মানছেন না যে ব্যক্তি জাহান নামে চলে যাবে তাকে তাকে তুমি কি রক্ষা করতে পারবে আল্লাহ যাকে জাহান নামে দেবেন তাকে রক্ষা করতে পারবে কখনো রক্ষা করতে পারবে না তাহলে সে জাহান নামে যাওয়ার কাজ করেছে লাকিন লাকিন লাকিনাত্তা পরকম তবে হ্যাঁ ওই লোকেরা যারা নিজের রবকে ভয় করেছে লাহম গোরাফুন মেন ফোকে হাজরা তাদের জন্য প্রাসাদ রয়েছে গোরা গোরকাতনের বহু বছর মানে তাদের জন্য প্রাসাদ সমূহ প্রাসাদের উপর প্রাসাদ রয়েছে নীলফল যাহা করা আর সেই সব প্রাসাদের উপর দুনিয়াতে যদি কত তলা ঘর বাড়ি হয়ে যাচ্ছে একশো একশো বিশ তাই না আরো বেশি হয় হ্যাঁ একশো ষাট তাহলে আল্লাহ পাকের জান্নাতে ওরকম মিলকুল দেখা কত যে প্রাসাদের উপর প্রাসাদ প্রাসাদের উপর প্রাসাদ রয়েছে আজকে মানুষ পয়সা পাহাড়ের উপর বাড়ি এইভাবে দেখতে হচ্ছে তাদের বাড়ি ঘর তাদের প্রাসাদ দেখতে জান্নাতে কি তৈরি করে রেখেছে বলেছেন যে কিছু আছে যারা অপর শ্রেণীর দেখবে তাদের অট্টালিকা প্রাসাদগুলিকে দেখবে যেমন যেমন তারকাকে আকাশের কোন দিগন্তে তারকা আছে হয় ওই রকম ভাবে তাকে যেমন তারকা আল্লাহ ফাকরুল্লাহ বুঝাতে বলছেন এত দূরত্বে তাদের এত উঁচাতে তাদের স্থান আল্লাহ ফাকরুল আলমী দান করবেন